শুধু মানে লাগি আসেনি কো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে সষ্টারে বিধান বিশ্ব মানুষের কল্যাণে সষ্টারে বিধান শুধু মানে লাগি আসেনি কো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান সবাই হেথা শান্তি পাবে পা সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে সস্তারে বিধান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার বিধান ভিন ধর্মের কারো উপরে যদি কোনো মুসলিম করে অবিচার শেষ বিচারে রাসুল নিজে দাঁড়াবে বিপক্ষে তার ভিন ধর্মের কারো উপরে যদি কোনো মুসলিম করে অবিচার শেষ বিচারে রাসুল নিজে দাঁড়াবে বিপক্ষে দান রাসুলের শাসনামলে খোলাফায় রাশেদার কালে রাসুলের শাসনামলে খোলাফায় রাশেদার কালে ভিন ধর্মের লোক সবচেয়ে সুখে ছিল ইতিহাস গাইছে গান ভিন ধর্মের লোক সবচেয়ে সুখে ছিল ইতিহাস গাইছে গান শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান